এখান থেকে আছে তার গরিব হাদিসের আর নাম কি ফর্দ ফর্দ বললে হবে আকসাম হো তার প্রকরণ মানে গরিব হাদিসের কিসিম কত কিসিম রয়েছে ইউক গরিবকে ভাগ করা হয়েছে ভাগ করা হয়েছে দুই ভাগে কোন দিকে লক্ষ্য করে ভাগ করা হয়েছে অনেক সময় দিক লক্ষ্য করে ভাগ করা ঠিক না যেমন মানুষকে ভাগ করা যায় বিভিন্ন দিক লক্ষ্য করে মানুষকে যদি ভাগ করেন মহাদেশ হিসাবে তাহলে এশিয়ান তাই না আফ্রিকান ইউরোপিয়ান একদিকে লক্ষ্য করে মানে জিওগ্রাফিক্যাল ভাগ হইল মানুষকে যদি ভাগ করেন ধর্মের দিকে লক্ষ্য করে তাহলে মুসলিম আর কাফের আবার মুসলিম এক ভাগে বিভক্ত বহু ভাগে ফিরকা হ্যাঁ ফিরকা দলের দিক দিয়ে যদি ভাগ করেন তো অনেকগুলি ভাগ হয়ে যাবে আবার কাফেরকে যদি ভাগ করেন তো অনেক ভাগে হবে কাফের আস্তিক আর নাস্তিক তাদের মধ্যে যারা মুশরেক আল্লাহ বিশ্বাস করে আর দেবী দেবতা বিশ্বাস করে ইহুদি খ্রিস্টান হিন্দু তার আস্তিক হ্যাঁ নাস্তিক যা কমিউনিস্ট তাহলে এইভাবে এক এক দিক লক্ষ্য করলে এক এক রকম কিসিম হবে ভাষার দিকে লক্ষ্য করলে যত ভাষা আছে তত ভাগ মানুষ ঠিক না হ্যাঁ পুরুষ মহিলার ভাগ রঙের দিকে ভাগ করলে তিন রকম রঙে ভাগ করা যেতে পারে হ্যাঁ এক হচ্ছে ইউরোপিয়ান গোরা রং হোয়াইট রং এক হচ্ছে একবারে তার বিপরীত কালো রং এক হচ্ছে মাঝামাঝি যেমন আমরা তাই না আবার আরেকটু বাড়াইলে চ্যাপ্টার না এরকম তাহলে কিছু চ্যাপ্টার বেরোবে কত রকমের দিক দিয়ে ভাগ এই জন্য এক এক দিক যে কোনো জিনিসের ভাগ করলে দিক বলতে হয় কোন দিক থেকে আপনি ভাগ করছেন তাই বলছেন যে গরিবকে ভাগ করা হয়েছে দুই ভাগে কোন দিকে লক্ষ্য করে বিনিসবতে মাউদ ইতাফার রোদে ফিহি যে একজন বর্ণনাকারী যে হয়ে গেছে যে স্থানে সেই স্থানের দিকে লক্ষ্য করে স্থানটা এমাম সাহেব যিনি বর্ণনা করেছেন তার কাছাকাছি তার ওস্তাদ তার ওস্তাদ এদিকে না ওপর দিকে হাদিসে রসুল্লাহামের সাগিদি সাহাবির এখানে বুঝা গেছে একজন বর্ণনাকারী হওয়ার স্থানের দিক দিয়ে লক্ষ্য করি হমা এই এলাকিসমেন দুই ভাগে ভাগ করা হয়েছে হমা এই দুই কিসিম হচ্ছে দুই প্রকার হচ্ছে গরিব ও মোতলাক একটি হচ্ছে গরিব মোতলাক সাধারণ গরিব আর একটি হচ্ছে গরিব ও নিসবি মানে তুলনামূলক গরিব নিসবি মানে তুলনামূলক যেমন আপনিও সচ্ছল আইনুল হক সচ্ছল কিন্তু তুলনামূলক আব্দুল খালেক সচ্ছল কারণ অনেকদিন ইনকাম করছে দুজনে সচ্ছল এটা বলে তুলনামূলক আর তুলনামূলক নাই একজন সচ্ছল একজন গরিব তাহলে তুলনা না একজন গরিবের দিয়ে দিল একজন ধনী তো তুলনামূলক গরিব নিসবি তুলনামূলক সে গরিব বলা হয়েছে প্রথম হচ্ছে ক আল গরিবুল মুতলাক আল গরিবুল মুতলাক গরিব মুতলাক তার অপর নাম হচ্ছে আল ফারদুল মুতলাক এই নাম হচ্ছে আল ফারদুল মুতলাক তারিফ তার সংজ্ঞা কি মা কানাতিল গরাবত ফি আসলে সানাদিহি যাতে গরাবত থাকবে মানে একজন বর্ণনাকারী হবে তার সানাদের মূলে তার সূত্রের সনদের মূলে এই মায়ান ফেরেদে রেওয়ায়তিন আসলে সানাদিহি সানাদের মূল কোনটি সাহাবি রসুল্লাহ সাল্লাম থেকে যিনি বর্ণনা করছেন তিনি হচ্ছে সনদের মূল সূত্র শুরু হচ্ছে ওখান থেকে তাহলে মূল আর মূল থেকে তখন শাখা শাখা হইতে পারে যে সাহাবি থেকে বর্ণনা করছে এখন দুজন তিনজন তাবেই নিচের দিকে নামছে এখন অথবা একজনও হইতে পারে মূল নয় কিন্তু মূল হচ্ছেন সাহাবি তো যদি মূলে একজন হয়ে যায় এটিকে বলে গরিবে মুতলাক বা ফারদে মুতলাক সাহাবি একজন বর্ণনাকারী অর্থাৎ এই অর্থাৎ মায়ান ফেরদবে রেওয়ায়তিহি যার বর্ণনা করাই একাই হয়ে গেছেন শাকসুন ওয়াহেদ একজন ব্যক্তি একজন ব্যক্তি একাই পড়ে গেছেন ফি আসলে সানাদেহি তার সূত্রের সনদের মূলে আসলে মিসালহু এর উদাহরণ হাদিস থেকে বাস্তব উদাহরণ হাদিস ও ইন্দামাল আমাল বিনিয়া নবী করিম সাল্লাহামের হাদিস যে সমস্ত আমল নির্ভর করে নিয়তের ওপর ইন্দামাল আমলও আচ্ছা আর আমি অর্থ করলাম কারণ আল শব্দটি এখানে জন্য যেমন বলা হয়েছে আলহামদ আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা সমস্ত প্রশংসা বলছেন তো সমস্ত কথাটি কোথায় আসলো ওই যে আল আছে আচ্ছা, আলমাই সমস্ত ইয়ে আলের কয়েকটি কিসিম আছে প্রকরণ আছে তার মধ্যে একটির অর্থ বহন করে সমস্তের যাবতীয় ইস্তেকরাক মানে সবগুলি প্রশংসাকে সামিল যাবতীয় প্রশংসাকে সামিল ওইরকমই এখানেও আল আমালও মানে যাবতীয় আমল সমস্ত কর্ম নির্ভর করে কিসের ওপর নিয়তের ওপর যেমন নিয়ত হবে তেমন কর্ম হবে হ্যাঁ নিয়ত বহু রকমের কর্ম বহু রকমের কর্মের ফলাফল বহু রকমের দুটোই জমা বলা হয়েছে এখানে কোন কোন হাদিসে ইন্নাম আলামাল বিন নিয়া নিয়াতটি ওয়াহিদ আছে আবার কখনো কখনো এই সিলসিলা চলতে থাকে একজন প্রত্যেক স্তরে একজন সাহাবি একজন ওই সাহাবি থেকে আবার শুনেছেন তবে বর্ণনাকারী একজন হয়তো অন্য কেউ শুনতে পারে কিন্তু কেউ আর বর্ণনা করে চুপ থেকেছে তাই তার বোঝা যাবে না যে কে শুনেছে না শুনেছে যিনি বর্ণনা করেছেন তার নাম আসলো আমাদের কাছে আমরা তার বেশি কিছু জানি না আবার তাবে থেকে বর্ণনা করেছেন একজন তাবার তাবি তাবা তাবেই থেকে একজন আর মহাদেশ বর্ণনা করেছেন তাতে থেকে বর্ণনা করেছেন তিনিও একাই এমাম বুখারি বা এমাম মুসলিম বর্ণনা করেছেন একজন থেকে মাত্র তো এই সিলসিলা অনেক সময় চলতে থাকে যদি এরকম হয়তো সিলসিলা কমই পাওয়া যাবে হাজা এই হাদিস বা এই গরিব ওকাদিয়াস্তামের কখনো কখনো এক টানা থাকে ইস্তমের মানে হচ্ছে কন্টিনিউ থাকা ইস্তিমরাত এই একজন করে বর্ণনাকারী থাকে আখির সানাদ সমাদের শেষ পর্যন্ত আর কখনো কখনো আবার হয় যে একজন হয়ে গেছে বর্ণনাকারী কিন্তু তার থেকে বর্ণনাকারী আবার অনেক যেমন উমর খাতাব রাজি আল্লাহ তালানো থেকে বর্ণনাকারী বা তারপর বর্ণনাকারী এটা বেশি আছে তো এইরকম হয় অনেক সময় বা মানে খ আল গরিব নিসবি গরিব নিসবি তুলনামূলক যাকে গরিব দ্বিতীয় কিসিম এর অপর নাম হচ্ছে আল ফারদুল নিসবি কারণ অধিকাংশ আলেমদের নিকটে মহাদিসের নিকটে গারিব আর ফার্ক একই জিনিস এর তারিফ কি এর সংজ্ঞা বলছে হুয়া মা কানাতিল গারা বা তোফি আসনায় সানাদিহি যাতে একজন বর্ণনা করে হবে সনদের যে কোনো জায়গায় আসনা মানে সনদের মধ্যখানে সনদের মাঝে যে কোনো জায়গায় তাহলে নিচেও হইতে পারে এমন বখারির ওস্তাদ বা এমন মুসলিমের ওস্তাদে হইতে পারে তার ওস্তাদে হইতে পারে তার ওস্তাদে হতে পারে তাবেই তো হইতে পারে তাবা তাবেই তো হইতে পারে আবার সাহাবি হইতে পারে সানাদের যে কোনো জায়গায় কিন্তু বলছে যে না প্রথম খানে প্রথম খানে একজন বর্ণনাকারী হয়তো গাড়ি মোতলাক হয়ে গেল না প্রথম খানে হয়তো দুইজন একজনের বেশি আছে মানে সাহাবি দুইজন বর্ণনা করেছেন কিন্তু এই দুইজন সাহাবি থেকে আবার বর্ণনা করেছেন মাতুর একজন তুমি এই সাহাবি তো একজন ওই তাবেই আর এই সাহাবি তো ওই তাবেই তারপরে হ্যাঁ হয়তো বিভিন্ন জন হইতে পারে আবার একাও হইতে পারে মানে সনদের মধ্যখানে যে কোনো জায়গায় একজন হয়ে গেছে এক জায়গায় অথবা একাধিক জায়গায় তারপরে সেই হাদিসটি বর্ণনা করায় একজন বর্ণনাকারী হয়ে গেছে আনুলাইকার রোয়াত ওই বর্ণনাকারী গুলি থেকে তাহলে আসল জায়গা যে মানে সানদের সাহাবি সাহাবি একাধিক আর তারপরে সাহাবি থেকে বর্ণনা করার ক্ষেত্রে কি হয়ে গেছে একজন হয়ে গেছে এর উদাহরণ এর উদাহরণ একটি হাদিস নিয়ে আসা হয়েছে এই হাদিসটি বোখারিতে রয়েছে আর মুসলিম রয়েছে হাদিস আনি আনা মালিক রহমতুল্লাহ আলাই জহরি থেকে বর্ণনা করেছেন প্রখ্যাত তাবেই আর জহরি বর্ণনা করেছেন আনাস রাজি আল্লাহ তালাহ থেকে যে নবী করিম সাল্লাম দাখালা মক্কাতে আন্না নবী আসলাম দাখালা মক্কাতে ও আলা রাসহিল মিগফার নবী সাল্লাম মক্কা বিজয়ের জন্য যখন প্রবেশ করলেন মক্কায় তখন তার মাথায় মোবারক মাথার ওপর কি ছিল মেঘফার ছিল মানে লোহার টুপি খুব সাধারণ ভাষায় খুদ বলে ওটাকে খুদ জানি না আর বাংলা ভাষায় কি বলে বর্ম তো শরীরে যেটা থাকে এটাকে বর্ম বলা হয় হ্যাঁ হেলমেট ইংরেজি হলো হ্যাঁ? আরবিতে মেঘফার বা খোদ খোদ উর্দুতে হয় বাংলায় আমি কোথাও যেন দেখেছি ওই খোদই লিখছে আর অন্য কিছু হইতে পারে আল্লাহ মোট কথা মাথার লোহার এমন বর্ম যা দিয়ে শত্রু থেকে নিজের মাথাকে সুরক্ষিত রাখা যায় তরবারি যদি আঘাত করে মাথার ওপর না লাগবে না লোহার ওপর দিয়ে ছুটকে দূরে চলে যাবে মাথার হেফাজতের জন্য গোটা শরীর হেফাজতের জন্য লোহার লেবাস পরে থাকে একে বলা হয় বর্ম যেটাকে বলা হয়েছে আপনার জুন্নাও বলা হয়েছে জুন্না যদিও ঢালকো বলা হয় যেটা ধরে থাকে হাতে আর শরীরের বর্মকে বলা হয় হ্যাঁ ঢালের কাজ করে ঢালের কাজ অবশ্যই করে ঢাল মানে যেটা দিয়ে আড়ানো যায় প্রতিরক্ষা করা যায় তাহলে আনাস রাজি আল্লাহ সাথে অন্য সাহাবি আছেন জহরি জোহরির সাথে অন্যান্য তাবে আছেন কিন্তু এখানে এমাম মালিক রহমতুল্লাহ আলী একা পড়ে গেছে মধ্যখানে হইল এ হাদিসকে কি বলা হয় গরিব নিসবি বা ফার্দে নিসবি দ্বিতীয় কিসিম সাবাবুত্তাসমিয়া এর নামকরণ কেন এরকম হইল এ নিসবি কেন হইল তুলনামূলক এই শব্দটি কেন লাগালো গরিব গরিব বলতো মুতলাক সাধারণ গরিব কারণ বলছে যে এখানে একজন হয়ে গেছে একজন হয়ে গেছে লক্ষ্য করে বিশেষ এক ব্যক্তির দিকে তা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ এখানে মধ্যখানে স্থানাত বিশেষ এক ব্যক্তি দিয়ে লক্ষ্য করে যেহেতু একা হয়েছে বর্ণনাকারী সেই জন্য গরিব নিষ্পি বলা হয়েছে পার্থক্য করার জন্য এইটুকু করেছেন আর না হলে ওখানে তো বিশেষ এক ব্যক্তি আছে সাহাবি কিন্তু যেহেতু সাহাবি মূল খান এসে যেন মোতলা মোতলাকা রেখেছে যাই হোক এগুলি হচ্ছে পরিভাষা মহাদিসিন ইকরামদের যারা ওসুল হাদিস সম্পর্কে চর্চা করেছেন লিখেছেন সাহাবি থেকে সাহাবি বর্ণনা করলে স্তর আলাদা হয়ে গেল তাবাকা আলাদা হয়ে গেল তাবাকা আলাদা হয়ে গেল যদি দুইজন সাহাবি এখানে বলা হয়েছে সনদ বলা হয়েছে সনদ তাবাকাতকে বলা হয় ফর্দি বলা হবে যদি দুজন সাহাবি ইন্দামাল আমল বিনিয়াত হাদিসটা মুসলিমও রয়েছে বুখারিতে রয়েছে শুরুতেই এক নম্বর হাদিস বুখারিতে আর মুসলিমে কিতাবুল ইমারতে রয়েছে একশো পঞ্চান্ন হাদিস সাল্লাহ নবীনা মোহাম্মদ আলী ওসাহি কোনটা গরিব হাদিস মিসাল অনেক আছে দুটো উদাহরণ দিয়েছে গরিব হাদিস এগুলো সহি সবগুলি আর জয়ীফ হাদিসও কিছু গরিব আছে জয়ীফ এবং গরিব একজন বর্ণনা করেছে আবার দিক দিয়ে জয়ীফ এরকম আছে হ্যাঁ, একজন মানুষ কোরআনে তলাশ করবে যে কোনো মাসলা মশলা কোরআনে যদি না পায় তা হাদিসে সন্ধান করবে হাদিসে যদি না পায় হয়ে পাচ্ছে না তাহলে কি করবে ইজতিহাদ আছে ইশতেহাদ করবে দেখো কোরআন হাদিসকে সামনে রেখে এই প্রশ্নের উত্তর কি হইতে পারে নতুন একটা ব্যবসার প্রশ্ন নিয়ে এসছেন আমার কাছে মানে এই ব্যবসাটা নবী সাল্লাম জামানায় ছিল না তাহলে আমাকে কি করতে হবে আজ তাই তো বা আরো বড় আলমারা যারা ইস্তেহাদ করেছেন এই ব্যাপারে কি বলেছেন তাই করতে হবে আমাকে তো বিষয়বস্তুটি ঠিক আছে কিন্তু হাদিসটা সামনে কালাম আছে এই হাদিসটা আর একটা হাদিস উল্লেখ করেছে হাতে এখন হাওয়া হত্যা বানলে মা যেহেতু অদিষ্ট সম্পর্ক বলা হয়েছে যদি ওটারও অর্থ ঠিক আছে যে নিজের মনের চাহিদা সবগুলিকে নবিসামের অনুসারী বানাইতে হবে কিন্তু অনেকগুলি হাদিস অর্থ ঠিক থাকলেও হাদিস সনদ হিসাবে বর্ণনা হিসাবে জয়ীফ হাদিস জয়ীফ বললাম না জয়ীফ কিন্তু বললাম যে অর্থ আপন জায়গায় ঠিক আছে অনেক নতুন নতুন মশলা আজকাল সমস্যা আছে নতুন নতুন ব্যবসা বেজে শেয়ার বাজার নবী যেমন শেয়ার বাজার গতি ছিল মানে শেয়ার বাজার হালাল না ফতো অবশ্যই দিতে হবে কোরআন হাদিসের মধ্যে না হারাম বলে দেবেন না ওতে সুদ নেই ঘুষ নেই হারাম ব্যবসা নাই তাহলে ঠিক আছে কিন্তু যদি দেখা যায় যে না ফাইভ স্টার হোটেলের শেয়ার বাজার ফাইভ স্টার হোটেলে ওই মহিলা রাখে তারপরে বার আছে মদ আছে বলবো যে শেয়ার বাজার হারাম সুদি ব্যাংকের শেয়ার বাজার বলবো যে হারাম কিন্তু ইসলামী ব্যাংক তাহলে সব অথবা বিল্ডিং তৈরি করা নির্মাণ প্রকল্প শহর আবাদ করা প্রকল্প পলট কিনচারি করছে বলবো শেয়ার বাজার চাই মানে এগুলি কথা কোথায় কোরআন হাদিস পাওয়া যাবে কিন্তু ইস্তিহাদ করতে হবে কোরআন হাদিসে এর মূলনীতিমালা আছে গুলি আছে মৌলিক বিষয়গুলি যে আপত্তি কর কোনগুলি সুদ ঘুষ জুয়া ধোকা যেখানে কেউ মার খেতে পারে ইত্যাদি ঝুঁকিপূর্ণ যেগুলি নবী সাল হাদিসে যেমন আছে বাইল গারার ধোকার বাই যেখানে ধোকা আছে এরকম কেনা বেচা করা যাবে না এখন পুকুর বিক্রি হচ্ছে আমাদের এখন পুকুরের মাছ বিক্রি হচ্ছে জায়জ আম গাছ ছোট তো মুকুলে যদি ছোট মানে আচার খাওয়ার মতো হয় তবু জায়জ করে দেবো কিন্তু মুকুলে জায়জ নাই পাতাই চার বছর পাঁচ বছর আসে এলাকা আমাদের মাল্লা এলাকা পাতাই পাঁচ বছর বিক্রি করে দিচ্ছে না চলবে না এরকম যেমন আমার কবিতর খোপ আছে আমাদের কবিতর খোপ থাকে বাড়িতে বাড়িতে কবিতর খোপ আছে ধৈর্য কবিতর বিক্রি করতে হবে না আমার তো আমার কবিতর এই খোপে যতটি কবিতা তোমার কাছে ঠিকই বিক্রি করে দিলাম ধরতে গেল সবটি উড়ে পালিয়ে গেল জায়জ হারাম পালে কেন না পালে এই বিক্রি ব্যবসায় হারাম আছে এখন আল্লাহ নবী খুব হাদিসে নেই কিন্তু বাইল করার ধোকার বাই যেখানে প্রতারণা হইতে পারে ধোকা হইতে পারে নিষেধ করেছেন হ্যাঁ, তারপরে যে সে ইস্তেহাদ করে না ইস্তেহারের যোগ্যতা লাগবে কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান থাকতে হবে যে কোরআন হাদিস আসলে স্পষ্ট আছে কিনা অথবা এই রকমের ইল্লুত পাওয়া যাচ্ছে কিনা এই কারণ পাওয়া যাচ্ছে কিনা কোনখানে কোন কারণ হালাল হওয়ার কারণ পাওয়া যাচ্ছে না হারামের কারণ পাওয়া যাচ্ছে যথেষ্ট ইলামের দরকার আমার অতি তুমি এলেন ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স হারাম জীবন বিমা হারাম আর সৌদি আরব সব জায়গায় হারাম হ্যাঁ যে ইন্স্যুরেন্স করতে বাধ্য করছে সরকার সেটা জায়জ আমার জন্য বাধ্য করা হচ্ছে না হলে আমার আগে কাজ চলছে না তাহলে যাইজ আর যেখানে বাধ্য করা হয় না যেমন আজকাল লাইসেন্স ইন্স্যুরেন্স অথবা গাড়ি ইন্স্যুরেন্স অথবা কোম্পানিতে লেবার ইন্স্যুরেন্স ইত্যাদি বাধ্য করছে তাহলে যাই যতটা বাধ্য হচ্ছি আমরা কিন্তু যেখানে বাধ্য নেই সেটা করব না কারণ ইন্স্যুরেন্স হচ্ছে জুয়া একজন লোক অ্যাক্সিডেন্ট হইলো লাখ লাখ টাকার চিকিৎসা পেয়ে গেল আর আর একজন সহি সালামত থাকলো পাঁচ বছর ধরে ইন্স্যুরেন্স করছে এত টাকা দিচ্ছে এক পয়সাও তারা কাজে লাগে না জুয়া না জুয়া স্পষ্ট জুয়া আর আল্লাহ বলেছেন বিনা আমলি শৈতান ফাজিতানে বইটি শয়তানের কাজ বেঁচে থাকো মদের সাথে আল্লাহ উল্লেখ করেছেন বরং শিরকের সাথে আল্লাহ উল্লেখ করেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিসমিন আমলি শৈতান হ্যাঁ বললাম যে যদি সরকার বাধ্য করে যে না হলে আপনার গাড়ি চলতে পারবে না গাড়ি ট্রান্সফার করতে পারবেন না হ্যাঁ, হ্যাঁ। সেই জন্য ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স যেহেতু আপনি পঞ্চাশ হাজার টাকা পেয়ে গেলেন আর আরেকজন প্রত্যেক বছর আমি চার বছর থেকে ইন্স্যুরেন্স হচ্ছে শোনেন আমি চার বছর থেকে আমার লাইসেন্স ইন্স্যুরেন্স করছি আর লাইসেন্স তিন মাসে ইন্স্যুরেন্স করে নতুন এক আইন নিয়েছে যখন গাড়ি ইন্স্যুরেন্স করতে হবে তিন বছর আবার করতে হলো একসাথে দুটো ইন্স্যুরেন্স আমার থাকলো প্রায় সাত মাস ধরে কোন একটা রিয়াল আমার পকেটে আসেনি আর গেছে আমার অন্তত দেড় দু হাজার রিয়াল গেছে তো বলেন এটা জুয়া নয় অবশ্যই জুয়া ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স সেও কারণে এই সৌদি যুবকরা বেশি অ্যাক্সিডেন্ট করছে দুর্ঘটনা বেশি হচ্ছে সাহসে ইন্স্যুরেন্স আছে যদি ইন্স্যুরেন্স না থাকতো একটু চিন্তা করতো বিনা গাড়ি তো চালাইতো না তারপরে লাইসেন্স চালালে একটু চিন্তা ভাবনা করে চালাতো যাকে তাকে ধাক্কা দিয়ে দিবে অথবা একবারে বেপরোয়া চালাবে এরকম করতো না হ্যাঁ। এ তো হচ্ছে ওটা তো হচ্ছেই হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা পার্সেন্ট আপনার কাছ থেকে আদায় করে আর বাকি ওরা আদায় করছে হারামের উপর হারাম হারামের উপর হারাম ইন্স্যুরেন্স হারাম শুধু এতটুকু যায় যতটুকু আপনি করতে বাধ্য বুঝতে পারছো হ্যাঁ ওই বললাম যে বাধ্যতামূলক গাড়ি থাকবে না তাহলে গাড়ি করবেন এখন আপনার মতো নেক লোক একটা গাড়ির ব্যবসা করতে চাই গাড়ির ব্যবসা কিস্তির উপরে টাকা কিস্তির উপরে গাড়ি কিনতে হবে ইন্ডিয়া বাংলাদেশে কিস্তিতে না যদি ক্যাশে গাড়ি কিনতে যান ইনকাম ট্যাক্স আপনাদের এমন চাপিয়ে দিবে ডুবিয়ে দিবে ইনকাম ট্যাক্সের অফিসাররা এসে খালি প্রেশন করবে ইনকাম ট্যাক্সের টাকা দাও এক টাকা দাও কি ইনকাম করতেন ওটা ট্রাকে ইনকাম ট্যাক্স ভরতে ভরতে মরে না তাহলে কিস্তিতে এরকম কেনা যাবে আর না হলে নগদ ক্যাশে যদি সৌদি আরব হতো নগদ ক্যাশ কিনতাম এখানেও যে ইন্স্যুরেন্স করতে বাধ্য হতে হচ্ছে যদি এতে আংশিক ফায়দা আছে আমাদের বিশেষ করে বিদেশিদের জন্য কারণ আজকাল যদি ইন্স্যুরেন্স না থাকে নিয়ে যে মিসকিন মানুষ বিদেশি আপনাকে জেলে ঢুকে কাস্টডিতে আপনাকে ঢুকাবে জেলে আপনি ঢুকে থাকেন কারণ ইন্স্যুরেন্স নাই আর ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্স পেপার দিয়ে দেন বেশি অবশ্য এদিকটা ফায়দা আছে কিন্তু কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ তার সাথে বাধ্য করা হয়েছে সেই জন্য করছেন কিন্তু সব করে করবেন আল্লাহর উপর আর যতদিন আমি প্রথম পাঁচ বছর আমি ড্রাইভিং শিখে ইন্স্যুরেন্স ছিল না নতুন ড্রাইভার ছিলাম কোনো অ্যাক্সিডেন্ট হয়নি যে দিন থেকে ইন্স্যুরেন্স করা শুরু করেছি দু তিনটা অ্যাক্সিডেন্ট ছোট ফটো হয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা যেখানে হয়েছে আমার এক পয়সা লাভ হয়নি আমার উপর ভুল চেপেছে আমাকে পাঁচশো রিয়াল আর তিনশো রিয়াল করে দিতে হয়েছে দেখবো দিতে হয়েছে মনে হয় দেখেন হারাম হারাম পয়সা আমাদেরকে আল্লাপা খাওয়াইবে না কোনো ফায়দা হয়নি বললেন যে দু হাজারের ইন্স্যুরেন্স গেছে আমার এতদিনের লাইসেন্স দশ বছর হইতে যাচ্ছে এক পয়সা আসেনি খারাপ পয়সা আসবে না আমাদের কাছে ক্রেডিট কার্ড অধিকাংশ ক্ষেত্রে হারাম সুতরাং ওই সব ঝামেলে যায় না যেটুকু পয়সা আছে নগদ পয়সা যা কেনাকাটা করেন এই যে ক্রেডিট কার্ড যেটা হচ্ছে এতে হারামের দিকটাই বেশি রয়েছে এমন হিল্লা করে আজকাল সুদে ফেলা হচ্ছে আপনাকে অথবা বেশি খরচে ফেলা হচ্ছে আপনার হচ্ছে পকেটে পয়সা নিয়ে কিনবেন না যেমন আমার পকেটে টাকা নিয়ে কিনবো না ঠিক না কিন্তু ক্রেডিট কার্ড থাকলে অসুবিধা নেই ক্রেডিট কার্ড তো আছে এক মাসে আপনার ইনকাম দু টাকা কিনে ফেললেন তিন হাজার টাকার এই করছে আর আমরা কেন ঋণী এই জন্য ক্রেডিট কার্ড আছে ক্রেডিটের উপরে কিনছে অনেকেই আছে এই জিনিসটা যদিও আমি ক্রেডিট কার্ড সম্পর্কে অত ডিটেলস আমি অত নলেজ রাখি না কিন্তু আমি জানি এই সম্পর্কে যে ক্রেডিট কার্ডে ক্ষতি দুনিয়ার ক্ষতি ছাড়া আর ইমানের ক্ষতি ছাড়া কিছু নেই না না ওইসব করবেন ক্রেডিট কার্ড তো যদি এমনি ব্যাংক থেকে হয় তাহলে তো মানে সুদ বা হারাম আছে আর এমনি ইসলামিক তরিকাতেও যারা করছে তারাও ওইখানে মানে আপনাকে বেশি খরচে ফেলে দিচ্ছে পয়সা তো কি হলো ক্রেডিট কার্ড তো আছে এই মাসের বেতন থেকে দেবো না আগামী মাসের বেতন থেকে দেবো অথচ পয়সা হলো না আমার বেতন শেষ আমার খরচ শেষ করবো না বস্তু কিনতাম না ঠিক না না কার পয়সা মানে শেষ কিন্তু ক্রেডিট কার্ড আছে করে যাচ্ছে বেশি খরচ হলে দিচ্ছে না ওইসব কথা নয় কেন ইয়ে করবে আপনি ক্রেডিট কার্ড নিয়েছেন তো পয়সা পেমেন্ট করেননি কত টাকার কত টাকা ক্রেডিট কার্ড নিয়েছিলেন যত টাকা নিয়েছে তত টাকা দিয়ে দিয়েছেন তার কেন আপনি কি করবেন মানে আবার নতুন করে আপনাকে কাস্টমার বানাতে চায় কিছু না ক্রেডিট কার্ড কারো কাছে আছে নাকি যে কারো কাছে থাকলে বেশি বুঝবে ওতে নাকি কোনো জায়গা থেকে টাকা পয়সা বের করলে ও পাঁচ টাকা চার্জ কাটবে ওটা একটা হারাম দিক আছে যে সামান্য করে সে বুঝে আমি করিনি তারপর আমি শুনে শুনে বুঝি কারণ এই সমস্ত আমাদের আমাদের কাছে আসতে পারে যদি আমার কাছে ক্রেডিট কার্ড সম্পর্কে এখনো এমন তেমন বেশি পতু আসেনি এই মা বুঝেন না না বুঝাই ভালো অনেকটা এসব বেশিরভাগ হারাম বললাম যে শেয়ার কেনছে একটা বাকালা মনে করেন শেখ মুখলিসুর রহমানের মাদ্রাসার শেয়ার করছে এখন ওই হারুন গেছে তাইফ থেকে দিয়ে মাদ্রাসা শেয়ার করছে পাঁচশো পাঁচশো টাকা করে এক একটা শেয়ার বা এক হাজার টাকা করে একটা একটা শেয়ারের দাম মূল্য বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ শেয়ারের দাম ওখানে শেয়ার মানে মাঝে মাঝে বাড়ে কমে যখন বাড়লো ফট করে বিক্রি করে দেন লাভবান হয়ে গেল যে কেউ যে কেউ ইন্টারনেটে বসে থাকেন যা ব্যাংকের টিভিতে বসে আছে সাথে সাথে বলছে এই অমুক কোম্পানির মেনিত কোম্পানির শেয়ার বাজার এখন বেড়ে গেছে যেমন বেড়ে ফট করে বিক্রি করে দিল যারা এই করছে সবসময় ব্যাংকে বসে আছে না টিভি হয়তো বসে আছে না ইন্টারনেটে বসে আছে এইরকম করেছে তো এইসব শেয়ার যদি সিমেন্ট কোম্পানি হয় ঠিক আছে কিন্তু সিমেন্ট কোম্পানি যদি সুদের উপর টাকা নিয়ে থাকে অন্য বিশ্ব ব্যাংক থেকে অথবা অমুক ব্যাংক থেকে হ্যাঁ জনতা ব্যাংক থেকে তাহলে আরাম এগুলো জিনিস দেখতে হবে ইসলামী ব্যাংক যদি হয় তারা যদি সুদের কারবার না করে তাহলে ঠিক আছে শেয়ার ব্যাংক শেয়ার বাজার যদি মনে করেন রেয়াজ ব্যাংক হয় তাহলে চলবে না কিন্তু ধরেন রাজীব ব্যাংক তাহলে চলবে বোঝা গেছে ওই জন্য উদাহরণ বললাম যে একটা five star hotel five star hotel একটা নাম বলেন ঢাকার সেরাটনি বলেন ইন্ডিয়ান বলেন কিছু বলেন সেরাটন এসবে মদও আছে আর নারীও আছে যদি এখানে নেই আছে অন্যান্য সব দেশে আছে সারা পৃথিবীর ফাইভ স্টার হোটেল মানে মদ আছে আর জেনাও আছে এখন এইরকম হোটেলের শেয়ার বিক্রি হয় শেয়ার নেওয়া হারাম কারণ শেয়ার নেওয়ার মানে আপনি মদের ব্যবসা করছেন আর আপনি জেনার ব্যবসা করছেন জানুক না জানুক কেন আগে একজন মমিনকে কদম উঠিতে হবে জেনে যে আমার এই কদম ওঠাটা ঠিক না ঠিক নাই এর নাম তাকুয়া তাকুয়া মানে শুধু দাঁড়িয়ে রাখা এরকম ফর্স আর তাকুয়া মানে শুধু এই নামাজ পড়া জানতে হবে না যে আমি এই ব্যবসা করতে যাচ্ছি জায়জ কি জায়জ নয় হ্যাঁ কেন সন্দেহ সন্দেহ না আপনাকে জানতে হবে যে এই ব্যবসা তোমার ব্যবসা করো কিসের হ্যাঁ হয় না যদি কপারেটিভ বলে আল্লাহ আলম হইতে পারে কপারেটিভ একটা ইন্স্যুরেন্স আছে ওই টাকাটা এদের মধ্যে বিতরণ করে দিলাম আর ওরা নিজেরা ব্যবসা করে কিন্তু ইসলামিক ব্যবসায় প্রতিষ্ঠান কি করে আল্লাহ জান অনেক তাতে ভেজাল আছে ভেজাল কিছু আছে হম